بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا হে মানব জাতি তোমাদের রবকে ভয় করো তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের উপর করার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 حسيبا للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر ۖ আর এতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায় তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও তাহলে তাদের সম্পদ তাদের হাতে সুপর্দ করে দাও তারা বড় হয়ে নিজেদের অধিকার দাবি করবে এ ভয়ে কখনো ইনসাফের সীমানা অতিক্রম করে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেল না এতিমদের যে অভিভাবক সম্পদশালী হবে সে যেন পরহেজগারে অবলম্বন করে অর্থাৎ অর্থ গ্রহণ না করে আর যে গরিব হবে সে যেন প্রচলিত পথ্যিতে খায় তারপর তাদের সম্পদ যখন তাদের হাতে সোপর্দ করতে যাবে তখন তাতে লোকদেরকে সাক্ষী বানাও আর হিসেব নেবার জন্য আল্লাহ যথেষ্ট মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধন সম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে আর মেয়েদেরও অংশ রয়েছে সেই ধন সম্পত্তিতে যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে তা সামান্য হোক বা বেশি এবং এ অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم ۖ ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا ধন সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় আত্মীয় স্বজন এতিম মিসকিনরা এলে তাদেরকে ওই সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো লোকদের কথা মনে করে ভয় করা উচিত যদি তারা অসহায় সন্তান পিছনে ছেড়ে রেখে যেত তাহলে মরার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 মৃতের ওয়ারিশ দুয়ের বেশি মেয়ে হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগে দুভাগ তাদের দাও আর যদি একটি মেয়ে ওয়ারিশ হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তার যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তার বাপ মা প্রত্যেকে সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে আর যদি তার সন্তান না থাকে এবং বাপ মা তার ওয়ারিশ হয় তাহলে মাকে তিন ভাগের এক ভাগ দিতে হবে যদি মৃতের ভাই বোনও থাকে তাহলে মা ছয় ভাগের এক ভাগ পাবে এ সমস্ত অংশ বের করতে হবে মৃত ব্যক্তি যে করে গেছে তা পূর্ণ করার এবং সে যে ঋণ রেখে গেছে তা আদায় করার পর তোমরা জানো না তোমাদের বাপ মা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারের দিক দিয়ে কে তোমাদের বেশি নিকটবর্তী এসব অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন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 তোমরা পাবে অন্যথায় তাদের সন্তান থাকলে যে ওসিও তারা করে গেছে তা পূর্ণ করার এবং যে ঋণ তারা রেখে গেছে তা আদায় করার পর পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ তোমাদের আর তোমাদের সন্তান না থাকলে তারা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে অন্যথায় তোমাদের সন্তান থাকলে তোমাদের ওসিয়ত পূর্ণ করার ও তোমাদের রেখে যাওয়া ঋণ আদায় করার পর তারা সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে আর যদি পুরুষ বা স্ত্রীলোকের সন্তান না থাকে এবং বাপ মাও জীবিত না থাকে কিন্তু এক ভাই বা এক বোন থাকে তাহলে ভাই ও বোন প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ পাবে তবে ভাই বোন একজনের বেশি হলে সমগ্র সম্পত্তির তিন ভাগের এক ভাগে তারা সবাই শরিক হবে যে ওসিহত করা হয়েছে তা পূর্ণ করার এবং যে ঋণ মৃত ব্যক্তি রেখে গেছে তা আদায় করার পর যদি তা ক্ষতিকর না হয় এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আর আল্লাহ সর্বজ্ঞ সর্বদোষী ও সহিষ্ণু تلك حدود الله ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا يدخله نارا خالدا فيها وله عذاب مهين এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে তাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাবেন যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল এটি সবচেয়ে বড় সাফল্য আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করে যাবে তাকে আল্লাহ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 জন্য নয় যারা খারাপ কাজ করেই যেতে থাকে এমনকি তাদের কারো মৃত্যু সময়ে এসে গেলে সে বলে এখন আমি তওবা করলাম অনুরূপভাবে তওবা তাদের জন্যও নয় যারা মৃত্যুর সময় পর্যন্ত কাফের থাকে এমন সব লোকদের জন্য তো আমি যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি يا أيها الذين آمنوا لا يحل لكم لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله ويجعل الله فيه خيرا كثيرا হে ইমানদারগণ তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই হালাল নয় আর তোমরা যে মোহরানা তাদেরকে দিয়েছ তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাত করাও তোমাদের জন্য হালাল নয় তবে তারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয় তাহলে অবশ্য তোমরা তাদেরকে কষ্ট দেবার অধিকারী হবে তাদের সাথে সদ্ভাবে জীবন যাপন করো যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয় তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم أخذن وأخذنا منكم ميثاقا غليظا ولا تنكحوا ما نكح آباؤكم ما نكح آباؤكم من النساء إلا ما, إلا ما قد سلف إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী আনার সংকল্প করেই থাকো তাহলে তোমরা তাকে অনেক সম্পদ দিয়ে থাকলেও তাতে কিছুই ফিরিয়ে নিও না তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট জুলুম করে তা ফিরে নেবে আর তোমরা তা নেবেই বা কেমন করে যখন তোমরা পরস্পরের স্বাদ গ্রহণ করেছ এবং তারা তোমাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছে আর তোমাদের পিতা যেসব স্ত্রীলোককে বিয়ে করেছে তাদেরকে কোনো ক্রমেই বিয়ে করো না তবে আগে যা হয়ে গেছে তা হয়ে গেছে আসলে এটা একটা নির্লজ্জ কাজ অপছন্দনীয় ও নিকৃষ্ট আচরণ حرمت عليكم أمهاتكم وبناتكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم ۖ وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما صدق الله العظيم তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা কন্যা বোন ফুফু খালা ভাতিজি ভাগ্নি ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন এবং তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মা ও তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে অন্যথায় যদি শুধুমাত্র বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও আর দুই বোনকে একসাথে বিয়ে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 করতে হবে অবাধ যৌন লালসা তৃপ্ত করতে পারবে না তারপর যে দাম্পত্য জীবনের স্বাদ তোমরা তাদের মাধ্যমে গ্রহণ করো তার বদলে তাদের মোহরানা ফরজ হিসেবে আদায় করো তবে মোহরানা চুক্তি হয়ে যাবার পর পারস্পরিক রেজামন্দির মাধ্যমে তোমাদের মধ্যে যদি কোনো সমঝোতা হয়ে যায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানী ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم ۖ فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصفها على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم আর তোমাদের মধ্যে যে ব্যক্তির সম্ভ্রান্ত পরিবারে মুসলিম মেয়েদের বিয়ে করার সামর্থ্য নেই তার তোমাদের অধিকারভুক্ত মমিন দাসীদের মধ্য থেকে কাউকে বিয়ে করে নেওয়া উচিত আল্লাহ তোমাদের ইমানের অবস্থা খুব ভালোভাবে জানেন তোমরা সবাই একই দলের অন্তর্ভুক্ত কাজেই তাদের অভিভাবকদের অনুমতি ক্রমে তাদেরকে বিয়ে করো এবং প্রচলিত পদ্ধতিতে তাদের মোহরানা আদায় করো যাতে তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত থাকে অবাধ যৌন লালসা পরিতৃপ্ত করতে উদ্যোগী না হয় এবং লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বেড়ায় তারপর যখন তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত হয়ে যায় এবং এরপর কোনো ব্যভিচার করে তখন তাদের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য নির্ধারিত শাস্তির অর্ধেক শাস্তি দিতে হবে তোমাদের মধ্য থেকে সেই সব লোকের জন্য সুবিধা সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করলে তাকুয়ার বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা থাকে তবে সবর করলে তা তোমাদের জন্য ভালো আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا তোমাদের আগে যেসব সৎ লোক চলে গেছে তারা যেসব পদ্ধতির অনুসরণ করত আল্লাহ তোমাদের সামনে সেই পদ্ধতিগুলো সুস্পষ্ট করে দিতে এবং সেই সব পদ্ধতিতে তোমাদের চালাতে চান তিনি নিজের রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান আর তিনি সর্বজ্ঞ ও জ্ঞানময় হ্যাঁ আল্লাহ তো রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান কিন্তু যারা নিজেদের প্রবৃত্তির লালসার অনুসরণ করছে তারা চায় তোমরা ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও আল্লাহ তোমাদের ওপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عضوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم وندخلكم مدخلا كريما হে ইমানদারগণ তোমরা পরস্পরে ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে আর নিজেকে হত্যা করো না নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয় তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো যা থেকে দূরে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 জিনিসের নাম রাখেন আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যাক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকদার নির্ধারণ করে দিচ্ছি এখন থেকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি ও অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও নিশ্চিত জেনে রাখো আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع في المضاجع واضربوهن فإن أطعنكم فلا واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا পুরুষ নারীর কর্তা এই জন্য যে আল্লাহ তাদের একজনকে অন্য জনের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন এবং এই জন্য যে পুরুষ নিজে ধন সম্পদ ব্যয় করে কাজেই সতীসাধ্যী স্ত্রীরা আনুগত্য পয়ন হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে আর যেসব স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে বোঝাও শয়নগৃহে তাদের থেকে আলাদা থাকো এবং তাদেরকে মারধর করো তারপর যদি তারা তোমার অনুগত হয়ে যায় তাহলে অযথা তাদের উপর নির্যাতন চালাবার জন্য বাহানা তালাশ করো না নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ ওপরে আছেন তিনি বড় ও শ্রেষ্ঠ আর যদি কোথাও তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কে বিগড়ে যাবার আশঙ্কা দেখা দেয় তাহলে পুরুষের আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ এবং স্ত্রী আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ নির্ধারিত করে দাও তারা দুজন সংশোধন করে নিতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা ও মিলমেশের পরিবেশ সৃষ্টি করে দেবেন আল্লাহ সবকিছু জানেন তিনি সর্বজ্ঞ واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا আর তোমরা সবাই আল্লাহর বন্দিগি করো তার সাথে কাউকে শরিক করো না বাপ মার সাথে ভালো ব্যবহার করো নিকট আত্মীয় ও এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ব সাথী মুস্তাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্ম অহংকারে থরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে আর আল্লাহ এমন লোকদেরকেও পছন্দ করেন না যারা কৃপণতা করে অন্যদেরকে কৃপণতা করার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো গোপন করে এই ধরনের অনুগ্রহ অস্বীকারী লোকদের জন্য আমি লাঞ্ছনাপূর্ণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليماً إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيداً يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا আর আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা নিজেদের ধন সম্পদ কেবল মাত্র লোকদের দেখাবার জন্য ব্যয় করে এবং আসলে না আল্লাহর প্রতি ইমান রাখে আর না আখেরাতের দিনের প্রতি সত্য বলতে কি শয়তান যার সাথী হয়েছে তার ভাগ্যে বড় খারাপ সাথেই জুটেছে হ্যাঁ যদি তার আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান আনত এবং যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন তা থেকে ব্যয় করত তাহলে তাদের মাথায় এমন কি আকাশ ভেঙে পড়ত যদি তারা এমনটি করত তাহলে তাদের নিকির অবস্থা আল্লাহর কাছে গোপন থেকে যেত না আল্লাহ তার ওপর এক অনুপরিমাণও জুলুম করেন না যদি কেউ একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে তাকে মহাপুরস্কার প্রদান করেন তারপর চিন্তা করো তখন তারা কি করবে যখন আমি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 অবস্থায় নামাজের কাছে যেও না নামাজ সেই সময় পড়া উচিত যখন তোমরা যা বলছ তা জানতে পারো অনুরূপভাবে অপবিত্র অবস্থায়ও গোসল না করা পর্যন্ত নামাজের কাছে যেও না তবে যদি পথ অতিক্রমকারী হও তাহলে অবশ্য স্বতন্ত্র কথা আর যদি কখনো তোমরা অসুস্থ হয়ে পড়ো সফরে থাকো বা তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসে অথবা তোমরা নারী সম্ভব করে থাকো এবং এরপর পানি না পাও তাহলে পাক পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো এবং তা নিজেদের চেহারা ও হাতের উপর বোলাও নিঃসন্দেহে আল্লাহ কোমলতা অবলম্বনকারী ও ক্ষমাশীল ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا তুমি কি তাদেরকেও দেখেছ যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেয়া হয়েছে তারা নিজেরাই গোমরাহের খরিদ্দার বনে গেছে এবং কামনা করছে যেন তোমরাও পথ ভুল করে বসো আল্লাহ তোমাদের শত্রুদের ভালো করে জানেন এবং তোমাদের সাহায্য সমর্থনের জন্যে আল্লাহ যথেষ্ট যারা ইহুদি হয়ে গেছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শব্দকে তার স্থান থেকে ফিরিয়ে দেয় এবং সত্য দিনে বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহ্বা কুঞ্চিত করে বলে আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম আর শোনে না শোনার মতো এবং বলে রাই না অথচ তারা যদি বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো তাহলে এটা তাদেরই জন্য ভালো হতো এবং এটাই হতো অধিকতর সততার পরিচায়ক কিন্তু তাদের বাতিল পরস্তির কারণে তাদের ওপর আল্লাহর অভিশাপ পড়েছে তাই তারা খুব কমই ইমান এনে থাকে يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها على أدبارها أو نلعنهم أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا হে কিতাবধারীগণ সেই কিতাবটি মেনে নাও যেটি আমি এখন নাজিল করেছি এবং যেটি তোমাদের কাছে আগে থেকে মৌজুদ কিতাবের সত্যতা প্রমাণ করে এবং তার প্রতি সমর্থন জানায় আর আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার অথবা শনিবারওয়ালাদের মতো তাদেরকে অভিশক্ত করার আগে এর প্রতি মান আনো আর মনে রাখো আল্লাহ নির্দেশ প্রতিপালিত হয়েই থাকে আল্লাহ অবশ্যই শিরিককে মাফ করেন না এছাড়া অন্যান্য যত গোনাই হোক না কেন তিনি যা কিছ যারা নিজেদের আত্মশুদ্ধি ও আত্মপবিত্রতার বড়াই করে বেড়ায় অথচ শুদ্ধি ও পবিত্রতা আল্লাহ যাকে চান তাকে দেন আর তাদের ওপর বিন্দুমাত্র জুলুম করা হয় না আচ্ছা দেখো তো এর আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করতে একটু কুণ্ঠিত হয় না এদের স্পষ্ট গুনাহগার হবার ব্যাপারে এই একটি গুনাহই যথেষ্ট ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلاً أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবে জ্ঞান থেকে কিছু অংশ দেয়া হয়েছে এবং তাদের অবস্থা হচ্ছে এই যে তারা মিথ্যা ও তাগুতকে মানে আর কাফেরদের সম্পর্কে বলে ইমানদারদের তুলনায় এরাই তো অধিকতর নির্ভুল পথে চলছে এই ধরনের লোকদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন আর যার উপর আল্লাহ লানত বর্ষণ করেন তোমরা তার কোনো সাহায্যকারী পাবে না রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অংশ আছে কি যদি তাই হতো তাহলে তারা অন্যদেরকে একটি কানা করিয়ে দিত না أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم, وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما তাহলে কি অন্যদের প্রতি তারা এই জন্য হিংসা করছে যে আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ দানে সমৃদ্ধ করেছেন যদি এ কথাই হয়ে থাকে তাহলে তাদের জেনে রাখা দরকার আমি ইব্রাহিমের সন্তানদেরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দান করেছি বিরাট রাজত্ব কিন্তু তাদের মধ্য থেকে কেউ এর ওপর ইমান এনেছে আবার কেউ এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রচলিত আগুনই যথেষ্ট যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে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 সেখানে পবিত্র স্ত্রীদের লাভ করবে এবং তাদেরকে আমি আশ্রয় দেব ঘন স্নিগ্ধ ছায়াতলে হে মুসলমানরা আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের হাতে ফেরত দেবার নির্দেশ দিচ্ছেন আর লোকদের মধ্যে ফয়সলা করার সময় আদল ও ন্যায়নীতি সহকারে ফয়সলা করো আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন আর অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা হে ইমানদারগণ আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ইমান এনে থাকো এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدوداً فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا হে নবী তুমি কি তাদেরকে দেখনি যারা এই মর্মে দাবি করে চলছে যে তারা ইমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার উপর নাসিল করা হয়েছে এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাসিল করা হয়েছিল কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ফয়সলা করার জন্যে তাগুতের দিকে ফিরতে চায় অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেয়া হয়েছিল শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায় আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তারপর তখন তাদের কি অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে আল্লাহর কসম আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক এটি ছিল আমাদের বাসনা أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ۖ ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে তাদের পেছনে লেগো না তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও যা তাদের হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে যায় তাদেরকে জানিয়ে দাও আমি যে কোনো রসুলে পাঠিয়েছি এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করত যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত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 যাও তাহলে তাদের খুব কম লোকই এটাকে কার্যকর করত অথচ তাদেরকে যে নসিহত করা হয় তাকে যদি তারা কার্যকর করত তাহলে এটি হতো তাদের জন্য অধিকতর ভালো ও অধিকতর দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ আর এমনটি করলে আমি নিজের পক্ষ থেকে তাদেরকে অনেক বড় পুরস্কার দিতাম এবং তাদেরকে সত্য সরল পথ দেখাতাম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما যে ব্যক্তি আল্লাহ ও রসুলের আনুগত্য করবে সে তাদের সহযোগী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন নবী সিদ্দিক শহীদ ও সৎ কর্মশীলদের মধ্য থেকে মানুষ যাদের সঙ্গ লাভ করতে পারে তাদের মধ্যে এরা কতই না চমৎকার সঙ্গী আল্লাহর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 গড়িমসি করে যদি তোমাদের ওপর কোনো মুসিবত এসে পড়ে তাহলে সে বলে আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন আমি তাদের সাথে যাইনি আর যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তাহলে সে বলে এবং এমনভাবে বলে যেন তোমাদের ও তার মধ্যে কোনো প্রীতির সম্পর্ক ছিলই না হ্যাঁ যদি আমিও তাদের সাথে হতাম তাহলে বিরাট সাফল্য লাভ করতাম এই ধরনের লোকদের জানা উচিত আল্লাহর পথে তাদের লড়াই করা উচিত যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিকিয়ে দেয় তারপর যে ব্যক্তি আল্লাহর পথে লড়বে এবং মারা যাবে অথবা বিজয়ী হবে তাকে নিশ্চয়ই আমি মহাপুরস্কার দান করব وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا তোমাদের কি হলো তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে হে আমাদের রব এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করে আর যারা কুফুরি পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের পথে কাজী শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই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 হয় আল্লাহর পক্ষ থেকে লোকদের কি হয়েছে কোনো কথাই তারা বোঝে না হে মানুষ যে কল্যাণী তুমি লাভ করে থাকো তা আল্লাহর দান এবং যে বিপদ তোমার ওপর এসে পড়ে তা তোমার নিজের উপার্জন ও কাজের বদলতে আসে হে মোহাম্মদ আমি তোমাকে মানব জাতির জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি এবং এর উপর আল্লাহর সাক্ষ্য যথেষ্ট من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল যাই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 ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلام ويكفوا, ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا অবশ্যই সেই সব মুনাফিক এই নির্দেশের আওতাভুক্ত নয় যারা এমন কোন জাতির সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ এভাবে সেই সব মুনাফিকও এর আওতাভুক্ত নয় যারা তোমাদের কাছে আসে এবং যুদ্ধের ব্যাপারে অনুৎসাহিত না তোমাদের বিরুদ্ধে লড়তে চায় না নিজেদের জাতির বিরুদ্ধে আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের ওপর চাপিয়ে দিতেন এবং তারাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত কাজী তারা যদি তোমাদের থেকে আলাদা হয়ে যায় এবং যুদ্ধ থেকে বিরত থাকে আর তোমাদের দিকে সন্ধি ও সক্ষতার হাত বাড়িয়ে দেয় তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের উপর হস্তক্ষেপ করার কোনো পথ রাখেননি তোমরা আরেক ধরনের মুনাফিক পাবে যারা চায় তোমাদের থেকে নিরাপদ থাকতে এবং নিজেদের জাতি থেকেও কিন্তু যখনই ফিতনা সুযোগ পাবে তারা তার মধ্যে ঝাঁপিয়ে পড়বে এই ধরনের লোকেরা যদি তোমাদের সাথে মোকাবিলা করা থেকে বিরত না থাকে তোমাদের কাছে সন্ধি ও শান্তির আবেদন পেশ না করে এবং নিজেদের হাত টেনে না রাখে তাহলে তাদেরকে যেখানে পাও ধরো এবং হত্যা করো তাদের উপর হাত উঠাবার জন্য আমি তোমাদেরকে সুস্পষ্ট অধিকার দান করলাম وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما কোন মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা তবে ভুল বশত হতে পারে আর যে ব্যক্তি ভুল বশত কোনো মুমিনকে হত্যা করে তার কাফার হিসেবে একজন মুমিনকে গোলামি থেকে মুক্ত করে দিতে হবে এবং নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে তবে যদি তারা রক্তমূল্য মাফ করে দেয় তাহলে স্বতন্ত্র কথা কিন্তু যদি ওই নিহত মুসলিম ব্যক্তি এমন কোন জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে তাহলে একজন মমিন গোলামকে মুক্ত করে দেয় হবে তার কাফফারা আর যদি সে এমন কোন অমুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে তাহলে তার ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে এবং একজন মমিন গোলামকে মুক্ত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 ব্যবস্থা করে রেখেছেন হে ইমানদারগণ যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমাদের দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে বলে দিও না যে তুমি মুমিন নাও যদি তোমরা বৈষয়িক স্বার্থ লাভ করতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্যে অনেক গণিমাতের মাল রয়েছে ইতিপূর্বে তোমরা নিজেরাও তো একই অবস্থায় ছিলে তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন কাজেই তোমরা অনুসন্ধান করে পদক্ষেপ গ্রহণ করো তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ অবহিত لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما যেসব মুসলমান কোনো প্রকার অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে আর যারা ধনপ্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তাদের উভয়ের মর্যাদা সমান নয় যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ ও নেকির ওয়াদা করেছেন তবুও তার কাছে মুজাহিদদের কাজের বিনিময়ে বসে থাকা লোকদের তুলনায় অনেক বেশি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট মর্যাদা মাগফেরাত ও রহমত আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময় إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والبلدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا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 আর তারাও সতর্ক থাকবে এবং নিজেদের অস্ত্রশস্ত্র বহন করবে কারণ কাফেরা সুযোগের অপেক্ষায় আছে তোমরা নিজেদের অস্ত্রশস্ত্র ও জিনিসপত্রের দিক থেকে সামান্য গাফেল হলেই তারা তোমাদের উপর আকস্মাত ঝাঁপিয়ে পড়বে তবে যদি তোমরা বৃষ্টির কারণে কষ্ট অনুভব করো অথবা অসুস্থ থাকো তাহলে অস্ত্র রেখে দিলে কোনো ক্ষতি নেই কিন্তু তবুও সতর্ক থাকো নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাকর আজাবের ব্যবস্থা করে রেখেছেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون তারপর তোমরা নামাজ শেষ করার পর দাঁড়িয়ে বসে ও শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকো আর মানসিক প্রশান্তি লাভ করার পর পুরো নামাজ পড়ে নাও আসলে নামাজ নির্ধারিত সময়ে পড়ার জন্য মোমিনদের ওপর ফরজ করা হয়েছে এই দলের পিছনে ধাবিত হতে তোমরা দুর্বলতা প্রদর্শন করো না যদি তোমরা যন্ত্রণা ভোগ করে থাকো তাহলে তোমাদের মতো তারাও যন্ত্রণা ভোগ করছে আর তোমরা আল্লাহর কাছে এমন জিনিস আশা করো যা তার আশা করে না আল্লাহ সব কিছু জানেন তিনি জ্ঞানী ও বুদ্ধিমান إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما হে নবী আমি সত্য সহকারে কিতাব তোমার প্রতি নাজিল করেছি যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন সেই অনুযায়ী তুমি লোকদের মধ্যে ফয়সালা করতে পারো তুমি খেয়ানতকারী ও বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষ থেকে বিতর্ককারী হও না আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম করুণাময় যারা নিজেদের সাথে খেয়ানত ও প্রতারণা করে তুমি তাদের সমর্থন করো না আল্লাহ খেয়ানতকারী পাপীকে পছন্দ করেন না يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرم به ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا এরা মানুষের কাছ থেকে নিজেদের কার্যকলাপ গোপন করতে পারে কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না তিনি তো তখনও তাদের সাথে থাকেন যখন তারা রাতের অন্ধকারে লুকিয়ে তিনি যা চান না এমন বিষয়ের পরামর্শ করে আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেশন করে রেখেছেন হ্যাঁ তোমরা এই অপরাধীদের পক্ষ থেকে দুনিয়ার জীবনে বিতর্ক করে নিলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের জন্য কে বিতর্ক করবে সেখানে কে তাদের উকিল হবে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে সে আল্লাহকে ক্ষমাকারী ও পরম দয়ালু হিসেবেই পাবে কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে তার এই পাপ কাজ তার নিজের জন্য ক্ষতিকর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 হতো এবং তার রহমত যদি তোমার সাথে সংযুক্ত না থাকতো তাহলে তাদের মধ্য থেকে একটি দল তো তোমাকে বিভ্রান্ত করা ফয়সলা করেই ফেলেছিল অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করছিল না এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারত না আল্লাহ তোমার উপর কিতাব ও হিকমত নাজিল করেছেন এমন সব বিষয়ে তোমাকে শিখিয়েছেন যা তোমার জানা ছিল না এবং তোমার প্রতি তার অনুগ্রহ অনেক বেশি লোকদের অধিকাংশ গোপন সলা পরামর্শে কোনো কল্যাণ থাকে না তবে যদি কেউ গোপনে সৎকা ও দান খয়রাতের উপদেশ দেয় অথবা কোনো সৎ কাজের জন্য বা জনগণের পারস্পরিক বিষয়ে সংশোধন ও সংস্কার সাধনের উদ্দেশ্যে কাউকে কিছু বলে তাহলে অবশ্যই ভালো কথা আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে কেউ এমন পদক্ষেপ গ্রহণ করবে তাকে আমি বিরাট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 যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরিক করে সে গোমবাহির মধ্যে অনেক দূর এগিয়ে গেছে এ ধরনের লোকের আল্লাহকে বাদ দিয়ে দেবীর পূজা করে তারা সেই বিদ্রোহী শয়তানের পূজা করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন তারা সেই শয়তানের আনুগত্য করছে যে আল্লাহকে বলেছিল আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়েই ছাড়ব ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا আমি তাদেরকে পথ ভ্রষ্ট করব তাদেরকে আশার ছলনায় বিভ্রান্ত করব আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা পশুর কান ছিঁড়বে আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা আল্লাহর সৃষ্টি আকৃতিতে রদ বদল করে ছাড়বে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে এই শয়তানকে বন্ধু ও অভিভাবক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 সেখানে থাকবে চিরস্থায়ীভাবে এটি আল্লাহর সাচ্চা ওয়াদা আর আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কে হতে পারে চূড়ান্ত পরিণতি না তোমাদের আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করছে না আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষার উপর অসৎ কাজ যে করবে সে তার ফল ভোগ করবে এবং আল্লাহর মোকাবেলায় সে নিজের জন্য কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا আর যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে সে পুরুষ বা নারী যেই হোক না কেন তবে যদি সে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 النساء ولو حرصتم فلا تميلوا فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما যখনই কোন স্ত্রীলোক নিজের স্বামীর কাছ থেকে অসদাচরণ অথবা উপেক্ষা প্রদর্শনীর আশঙ্কা করে তারা দুজনেই কিছু অধিকারের কম বেশির ভিত্তিতে যদি পরস্পর সন্ধি করে নেয় তাহলে এতে কোনো দোষ নেই যে কোনো অবস্থায় সন্ধি উত্তম মন দ্রুত সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়ে কিন্তু যদি তোমরা পরোপকার করো ও আল্লাহ ভীতি সহকারে কাজ করো তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাদের এই কর্মনীতি সম্পর্কে অনবহিত থাকবেন না স্ত্রীদের মধ্যে পুরোপুরি ইনসাফ করা তোমাদের পক্ষে সম্ভব নয় তোমরা চাইলেও এ ক্ষমতা তোমাদের নেই কাজে আল্লাহর বিধানের উদ্দেশ্য পূর্ণ করার জন্য এটি যথেষ্ট যে এক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 লোকেরা অন্য প্রসঙ্গে ফিরে আসে অন্যথায় তোমরা তাদের মতো হবে নিশ্চিতভাবে যে রাখো আল্লাহ মুনাফিক ও কাফেদেরকে জাহান নামে একই জায়গায় একত্র করবেন الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحفظ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا এই মুনাফিকরা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছে তারা দেখছে পানি কোন দিকে গড়ায় যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় সূচিত হয় তাহলে তারা এসে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফেদের পাল্লা ভারী থাকে তাহলে তাদেরকে বলবে আমরা কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিলাম না এরপরও আমরা মুসলমানদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করেছি কাজী কেমটে দিন তোমাদের ও তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহ করে দেবেন আর এই ফয়সালায় আল্লাহ কাফেরদের জন্য মুসলমানদের উপর বিজয় লাভ করার কোনো পথই রাখেননি إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করছে অথচ আল্লাহ তাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন তারা যখন নামাজের জন্য ওঠে আর মোড়া ভাঙতে ভাঙতে শৈথিল্য সহকারী নিছক লোক দেখাবার জন্য ওঠে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে কুফর ও ইমানের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকে না পুরোপুরি এদিকে না পুরোপুরি ওদিকে যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিয়েছেন তার জন্য তুমি কোনো পথই পেতে পারো না يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيراً إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله العظيم হে ইমানদারগণ মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও নিশ্চিত যেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে এবং তোমরা কাউকে তাদের সাহায্যকারী হিসেবে পাবে না তবে তাদের মধ্য থেকে যারা তওবা করবে নিজেদের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 কথা স্বতন্ত্র আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সৎ কাজ করে যাও অথবা কমপক্ষে অসৎ কাজ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ বড়ই ক্ষমা ও গুণের অধিকারী অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন إن الذين يكفرون بالله ورسله ويريدون ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ويريدون أن يتخذوا بين ذلك سبيلاً أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما যারা আল্লাহ ও তার রসুলদের সাথে কুফরি করে আল্লাহ ও তার রসুলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানব ও কাউকে মানব না আর কুফর ও ইমানের মাঝখানে একটি পথ বের করতে চায় তারা সবাই আসলে কট্টর কাফের আর এহেন কাফেরদের জন্য আমি এমন শাস্তি তৈরি করে রেখেছি যা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবে বিপরীত পক্ষে যারা আল্লাহ ও তার রসুলদেরকে মেনে নেয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না তাদেরকে আমি অবশ্যই তার পুরস্কার দান করব আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময় يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا فقد سألوا موسى أكبر من ذلك فقالوا فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى وآتينا موسى سلطانا مبينا এই আহলে কিতাবরা যদি আজ তোমার কাছে আকাশ থেকে তাদের জন্য কোনো লিখন অবতীর্ণ করার দাবি করে থাকে তাহলে ইতিপূর্বে তারা এর চাইতেও বড় ধৃষ্টতাপূর্ণ দাবি মুসার কাছে করেছিল তারা তো তাকে বলেছিল আল্লাহকে প্রকাশ্যে আমাদের দেখিয়ে দাও তাদের এই সীমালঙ্ঘনের কারণে অকস্মাৎ তাদের উপর বিদ্যুৎ আপতিত হয়েছিল তারপর সুস্পষ্ট নিশানিসমূহ দেখার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল এরপরও আমি তাদেরকে ক্ষমা করেছি আমি মুসাকে সুস্পষ্ট ফরমান দিয়েছি ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا এবং তুর পাহাড় তাদের উপর উঠিয়ে তাদের থেকে এই ফরমানের আনুগত্যের অঙ্গীকার নিয়েছি আমি তাদেরকে হুকুম দিয়েছি সেজদানত হয়ে দরজার মধ্যে প্রবেশ করো আমি তাদেরকে বলেছি শনিবারের বিধান লঙ্ঘন করো না এবং এর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 ঈসা মসিকে হত্যা করেছি এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল অথচ প্রকৃতপক্ষে তারা তাকে হত্যাও করেনি এবং শুলেও চড়ায়নি বরং ব্যাপারটিকে তাদের জন্য সন্দিগ্ধ করে দেওয়া হয়েছে আর যারা এ ব্যাপারে মতবিরোধ করেছে তারাও আসলে সন্দেহের মধ্যে অবস্থান করছে তাদের কাছে এ সম্পর্কিত কোনো জ্ঞান নেই আছে নিছক আন্দাজ অনুমানের অন্ধ অনুশ্রুতি নিঃসন্দেহে তারা ঈসা মসিকে হত্যা করেনি بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحل- أحلت لهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ জবরদস্ত শক্তিশালী ও প্রজ্ঞাময় আর আহলি কিতাবদের মধ্য থেকে এমন একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ইমান আনবে না এবং কেয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে মোট কথা এই ইহুদি মতবলম্বীদের এহন জুলুম নীতির জন্য তাদের মানুষকে ব্যাপকভাবে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر ۖ তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য আমি এমন অনেক পাক পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের জন্য হালাল ছিল আর তাদের মধ্য থেকে যারা কাফির তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি কিন্তু তাদের মধ্য থেকে যারা পাকাপোক্ত জ্ঞানের অধিকারী ও ইমানদার তারা সবাই সেই শিক্ষার প্রতি ইমান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল এ ধরনের ইমানদার নিয়মিতভাবে নামাজ রোজা পালনকারী এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার দান করব إنا أوحينا إليك كما كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما হে মুহাম্মদ আমি তোমার কাছে ঠিক তেমনি ভাবে ওহি পাঠিয়েছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম আমি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের কাছে এবং ঈসা আইয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের কাছে ওহি পাঠিয়েছি আমি দাউদকে জবুর দিয়েছি এর পূর্বে যেসব নবীর কথা তোমাকে বলেছি তাদের কাছেও আমি ওহি পাঠিয়েছি এবং যেসব নবীর কথা তোমাকে বলিনি তাদের কাছেও আমি মুসার সাথে কথা বলেছি ঠিক যেমন ভাবে কথা বলা হয় رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه এই সমস্ত রাসুলকে সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল যাতে তাদেরকে রসুল বানিয়ে পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবেলায় কোনো প্রমাণ না থাকে আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময় কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন তিনি যা কিছু তোমাদের উপর নাজিল করেছেন নিজের জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন এবং এর উপর ফেরেশতারাও সাক্ষী যদিও আল্লাহর সাক্ষী হয় যথেষ্ট হয় إن الذين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 আল্লাহর একজন রসুল ও একটি ফরমান ছাড়া আর কিছুই ছিল না যা আল্লাহ মারিয়ামের দিকে পাঠিয়েছিলেন আর সে একটি রুহ ছিল আল্লাহর পক্ষ থেকে কাজী তোমরা আল্লাহ তার রসুলদের প্রতি ইমান আনো এবং তিন বলো না নিবৃত্ত হও এটা তোমাদের জন্যই ভালো আল্লাহই তো একমাত্র ইলাহ কেউ তার পুত্র হবে তিনি এর অনেক ঊর্ধ্বে পৃথিবী ও আকাশের সব কিছুই তার মালিকানাধীন এবং সেসবের প্রতিপালক ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি নিজেই যথেষ্ট لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا মসিহ কখনো নিজের আল্লাহর এক বান্দা হবার ব্যাপারে লজ্জা অনুভব করে না এবং ঘনিষ্ঠতর ফেরিস্তারাও একে নিজেদের জন্য লজ্জাকর মনে করে না যদি কেউ আল্লাহর বন্দিগিকে নিজের জন্য লজ্জাকর মনে করে এবং অহংকার করতে থাকে তাহলে এক সময় আসবে যখন আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে নিজের সামনে হাজির করবেন যারা ইমান এনে সৎকর্মনীতি অবলম্বন করেছে তারা সে সময় নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে আরও প্রতিদান দেবেন আর যারা বন্দিগীকে লজ্জাকর মনে করেছে এবং অহংকার করেছে তাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং আল্লাহ ছাড়া আর যার যার সাহায্য ও পৃষ্ঠপোষকতার উপর তারা ভরসা করে তাদের মধ্যে কাউকেও তারা সেখানে পাবে না يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا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 পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করছে বলে দাও আল্লাহ তোমাদের ফতোয়া দিচ্ছেন যদি কোনো ব্যক্তি নিঃসন্তান মারা যায় এবং তার একটি বোন থাকে তাহলে সে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে আর যদি বোন নিঃসন্তানা মারা যায় তাহলে ভাই হবে তার ওয়ারিস দুই বোন যদি মৃতের ওয়ারিস হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশের হকদার হবে আর যদি কয়েকজন ভাই ও বোন হয় তাহলে মেয়েদের এক ভাগ ও পুরুষদের দুই ভাগ হবে আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বর্ণনা করেন যাতে তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন